বাগানেতে ফুলকে যেমন বাগানেতে ফুলকে যেমন ভালোবাসে ভুমরা নবী তেমন আল্লাহ পাকের পেয়ারা সাল্লি আলা নবী তেমন আল্লাহ পাকের পেয়ারা বাগানেতে ফুলকে যেমন বাগানেতে ফুলকে যেমন ভালোবাসে ভোমরা নবীতে মন আল্লাহ পাকের পিয়ারা সাল্লি আলা নবীতে মন আল্লাহ পাকের পিয়ারা গাছের ডালে পাখি ডাকে তোমার নামে মধু তাকে তোমার নামে মধু তাকে গাছের ডালে পাখি ডাকে তোমার নামে মধু তাকে গাছের ডালে পাখি ডাকে তোমার নামে মধু তাকে পাখির কুজন ভ্রমরের গুঞ্জন পাখির কুজন ভ্রমরের গুঞ্জন হৃদয় জিকিরের দোলা নবীতে মন আল্লাহ পাখির পিয়ারা সাল্লি আলা নবী তেমন আল্লাহ পাকের পিয়ারা বাগানেতে ফুলকে যেমন বাগানেতে ফুলকে যেমন ভালোবাসে ভোমরা নবী তেমন আল্লাহ পাকের পিয়ারা সাল্লি আলা নবী তেমন আল্লাহ পাকের পিয়ারা সাগর নদীর কলতানে জোয়ার ভাটার স্রোতের টানে জোয়ার ভাটার স্রোতের টানে সাগর নদীর কল টানে জোয়ার ভাটার স্রোতের টানে সাগর নদীর কল টানে জোয়ার ভাটার স্রোতের টানে পানির উল্লাস বিরহ বাতাস পানির উল্লাস বিরহ বাতাস ঢেউয়ে ঢেউয়ে দে পাল্লা নবী তেমন আল্লাহ পাকের পিয়ারা সাল্লে আলা নবী তেমন আল্লাহ পাকের পিয়ারা বাগানেতে ফুলকে যেমন বাগানেতে ফুলকে যেমন ভালোবাসে ভোমরা নবী তেমন আল্লাহ পাকের পিয়ারা সাল্লে আলা নবীতে মন আল্লাহ পাখির পিয়ারা বাগানেতে ফুলকে যেমন বাগানেতে ফুলকে যেমন ভালোবাসে ভোমরা নবী তেমন আল্লাহ পাখির পেয়ারা সাল্লে আলা নবী তেমন আল্লাহ পাখির পিয়ারা সাল্লে আলা নবী তেমন আল্লাহ পাখির পিয়ারা